যিনি হককে বাতিল থেকে ভুলকে সঠিক থেকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন যাতে করে মানুষ অস্পষ্ট অবস্থায় বিভ্রান্ত না হয় তারা কান আর মাহাজ্জাতিল বেদা উজ্জ্বল পথের ওপর আদর্শের ওপর আমাদেরকে ছেড়ে গেছেন আনহা ইল্লা হালিক হতভাগা যার সর্বনাশ ভাগ্যে রয়েছে সে ছাড়া আর কেউ বক্র পথে বা বিভ্রান্তির পথে যেতে পারে না রসৌল্লাহ সাল্লাহ ইসলামের পথ ছেড়ে আজকে আমাদের প্রতি শনিবারের মতো মানহাজের ওপর আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেসব আলেম বা যেসব দায়ী বা শেখদের বক্তাদের মানহাজ আকিদা এবং তার সাথে সাথে মানহাজ পথ মতাদর্শ সুস্পষ্ট নয় পরিষ্কার নয় অস্পষ্ট ক্লিয়ার নয় পূজ্য করে রাখে গোপন রাখে সহজ ভাষায় মানহাজ গোপনকারী বক্তা দায়ী আলেমদের থেকে এল হাসেল করা যাবে কি না কারণ আজকাল সারা পৃথিবীর যে ভাষায় মুসলিমরা রয়েছে সেই ভাষায় কম হোক আর বেশি হোক দাওয়াতের কাজ হচ্ছে ভুল দাওয়াতেরও কাজ হচ্ছে আর সহি দাওয়াতেরও কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ সিরকি দাওয়াতেরও কাজ হচ্ছে যারা সিরকি আকিদার লোক সিরকের দিকে ডাকছে আর বিদাতি দাওয়াতের কাজও হচ্ছে যারা বিদাতি আকিদা মানহাজের তারা বিদাতি পন্থায় দাওয়াত দিচ্ছে বা বিদাতের দিকে আহ্বান করছে যারা নির্ভেজাল কোরআন সন্ন্যার অনুসারী তারা নির্ভেজাল কোরআন সন্ন্যার দিকে দাওয়াত দিচ্ছে এই অবস্থায় যার কাছ থেকে আপনি এলম শিখবেন সে যদি তার আকিদা মানহাজ কে অস্পষ্ট রাখে ক্লিয়ার না করে তার কাছ থেকে এলম শেখা যাবে কি যাবে না যদি যাই তাহলে নেবেন শিখবেন আর যদি না যাই তো কেন যাবে না অসুবিধাটা কোথায় যদি ভালো কথা বলে আপনি বুঝতে পারছেন যে ভালোই তো কথাগুলো তো তার কাছ থেকে কেন এলম নেওয়া যাবে না এই বিষয়গুলি নিয়ে আলোচনা আলোচনা খুব লম্বা এবং গুরুত্বপূর্ণ তবে যথাসাধ্য সংক্ষেপ করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন কারিমে এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে কয়েকটি পয়েন্টে আলোচনা করি প্রথম পয়েন্ট হচ্ছে যে হকপন্থী কোরআন সন্ন্যার অনসারী দায়ী বা আলেমের কিছু পরিচয় আছে লক্ষণ আছে সেগুলি আপনাকে জানতে হবে তাহলে আপনি মোটামুটি একটা অনুমান করতে পারবেন যে আসলে কি অমুক বক্তা বা দায়ী সহি আকিদামান হাজের বা হকের দিকে আহ্বান করছে এই মর্মে একটি আয়াত আমরা আলোচনা করি সুরে আল ইমরানের আয়াত নম্বর উনআশিতে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করছেন মা কানা আলে বাসারিন কোন মানুষের জন্য জায়েজ নয় অর্থাৎ হারাম যে কোনো মানুষের জন্য হারাম যে তাকে আল্লাহ কিতাব দেবেন আর হুকুম দেবেন মানে বিচার বিবেচনার ক্ষমতা দেবেন ও নবুয়া আর নবুয়াদ দিবেন আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবাদ দিয়েছেন আর বিচার করার ক্ষমতা দিয়েছেন আর যারা আম্বিয়া নয় মানুষ তাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন সরাসরি আল কিতাব নাজল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর অথবা কিতাবের বিধান ওহি তাদের কাছে এসছে আর যারা নবী রসুল নয় কিন্তু নবী রসুলদের অনুসরণে দাওয়াতের ময়দানে কাজ করছে তাদের কাছে নবুয়ত নেই কিন্তু বিচার ক্ষমতা তো আছে কোরআনে এবং ভিত্তিক বিচার করা সে বিচার মানে শুধু মানুষের মাঝে নাই যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত পেশ করা সে আখিদার বিষয় হোক আর সন্ন্যার বিষয় হোক অথবা এবাদত বন্দীগীর ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে হোক কোন মানুষের জন্য জায়জ নয় অর্থাৎ হারাম যে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দেবেন বিচার ক্ষমতা দেবেন নবুয়াদ দিবেন নবী হইলে সোম্মা ইয়াকুল আলী নাস নবীর জন্যই যদি জায়েজ না হয় তো নবী ছাড়া অন্য লোকের জন্য কি করে এটা জায়েজ হতে পারে আল্লাহ এইভাবে সম্মানিত করলেন যে তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন আলেমে দিন যেহেতু আলেমদের মানহাজ সম্পর্কে আলোচনা চলছে আলেম বলি আমি আর রসুলগণকে এখন বাদ দিই এসব জ্ঞান থাকা সত্ত্বেও এসব আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি মানুষকে বলে কোন এবাদ আল্লিমেন দুনিল্লাহ আলী নাস এবাদ তারপরে যদি মানুষকে বলে জনগণকে বলে যে আল্লাহকে বাদ দিয়ে আমার তোমরা গোলাম হয়ে যাও আমার তোমরা অন্ধ অনুসারী হয়ে যাও আল্লাহ এবাদ মানে শুধু সিজদা করো নাই সেটাও গাইরুল্লাহ জীবিত মৃত আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা জীবিত পীর অথবা মৃত ফিরকে সবচেয়ে বড় শির্ক যেসব রয়েছে তার একটি হচ্ছে গাইরুল্লাহকে সেজদা করা কিন্তু সেজদা ছাড়াও সেটা এবাদত গোলামি হতে পারে যদি অন্ধ অনুসরণ হয় আমি দলিল বুঝি না আমি দলিল দেখব না আমি দেখব যে অমুক ব্যক্তি এত বড় মানুষ তার কি ভুল হইতে পারে এটা হচ্ছে অন্ধ গোলামি কোনো মানুষ নিজের গোলামের দিকে ডাকবে যে আমি যা বলছি এটা চূড়ান্ত এটা একটু এদিক ওদিক হবে না এই কথাগুলি কোনো মানুষের জন্য জায়জ নাই আমাদের কথায় বা আমাদের ইমাম সাহেবের কথায় বা আমাদের পীর সাহেবের কথায় ভুল হতে পারে না যদি কেউ ওই কথা বলে সে নিজে বলে অথবা অন্যরা বলে সকলের জন্য হারাম সে আলেমের জন্য হারাম যে আমি ভুলের উর্ধে ভুল হইতে পারে না আর যারা সে আলেমের অনুসারী তাদের জন্য হারাম এ বিশ্বাস রাখা যে যা কিছু বলে সব ঠিক কি হইতে হবে তাহলে আল্লাহ কোন রব্বানি ইন তবে তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও রব্বানি কোরআনের ভাষায় রব্বানির বহু বছর রব্বানি ইন যেমন বাংলাদেশের ভাষায় কোরআন সন্ন্যার সহি মানহাজের আলেমদেরকে হকানি আলেম বলা হয় কিন্তু হকানি শব্দটি বিদাতিরা ব্যাপক হারে ব্যবহার করছে যারা হক্কানি নয় তারাই বেশি ব্যবহার করছে নিজেদেরকে সঠিক পথের অনসারী দাবি করে ওই যেটাকে বাংলা ভাষায় হকানি বলা হয় সেটা হচ্ছে রব্বানি হক আল্লাহর নাম তার সাথে সম্পৃক্ত করে হকানি রব আল্লাহর নাম তারা রবের সাথে সম্পৃক্ত করে রব্বানি তবে তোমরা হে আলেম সমাজ হে দায়ীরা হে বক্তারা তোমরা কি হবে রব্বানি আল্লাহ আল্লাহ হবে হে তাদের কাছ থেকে যারা এলম শিখছ তারা তোমরাও তোমরা আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করো বক্তা এবং শ্রোতা ওস্তাদ এবং ছাত্র সকলে কি হবে ওয়ালাকিন কোন রব্বানি ইনা তোমরা আল্লাহওয়ালা হও আল্লাহওয়ালা হলে কি করতে হবে ওর লক্ষণ কি বলছেন বেমা কন্তুম তো আল্লিমুন আল কিতাব অবেমা কন্তুম তাদের শুন যেহেতু তোমরা আল কিতাবের শিক্ষা দেবে যারা বক্তা আলেম দায়ী শিক্ষক তারা তো আল্লিমুন আল কিতাব তোমরা আল কিতাব আল কিতাব কোরআন এবং সুন্না দুটোকে সামিল কোরআন করিমের যে আয়াতগুলিতে শুধু আল কিতাব বলা হয়েছে সেটাতে পুরো ওহি কোরআন সুন্না কোরআন হাদিস দুটোই সামিল আর যেখানে আল কিতাবের সাথে ওয়াল হিকমা বল মোহাম্মদ কিতাব আল হেকমা সেখানে মুফাসির গল বলছে আল কিতাব বলতে শুধু আল কোরআন আর হেকমা বলতে সন্না হাদিস কারণ সেখানে একটু বিস্তারিত বলা হয়েছে কারণ শুধু কোরআন দিয়ে আপনি কোনো বিচার করতে পারবেন না কোনো এবাদত করতে পারবেন না কোনো কিছু স্পষ্ট আপনি উপরভাবে জানতে পারবেন না কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের পরে হচ্ছে একটা হচ্ছে যে তোমরা আল কিতাবের শিক্ষা দেবে এটা হচ্ছে আলেম সমাজকে বক্তাদেরকে দায়ীদেরকে যারা ফিল্ডে দাওয়াতের কাজ করছে তাদেরকে এই আল্লাহর গাইড যে তোমরা কোরআন এবং সন্ন্যার শিক্ষা দেবে পড়াশোনার বাইরে শিখাবেন ছাত্রদেরকে বলা হচ্ছে বা শ্রোতাদেরকে বলা হচ্ছে জনগণকে অবিমা কুন্তুম তাদের শুন আর যেহেতু তোমরা সেই শিক্ষা নিচ্ছ দ্বারা থেকে সেই শিক্ষা নিতে হবে কিসের শিক্ষা কিতাব আল কিতাবের শিক্ষা নেবে কোরআন সন্ন্যাস শিক্ষা নেবে দলিল শিখতে অভ্যাস করো অন্ধ ভাবে যে কোনো কথা মানতে অভ্যস্ত হয়েও না এটা গোমরা করে মানুষকে অবিমা কুন্তুম তাদের রসুন তাহলে এই আয়াত থেকে আলামাইকার আমরা বলেছেন মুফাসিনগর বলেছেন যে আমরা হক্কানি আলেম বা যারা সেই আকিদা মানহাজের আলেম তাদেরকে চেনব যে তারা কোরআন সন্ন্যার দলিল ভিত্তি কথা বলবে আর কোরআন সন্ন্যার আলেমদের বা সহি আকিদা মানহাজের আলেমদের অনসারী ওরা সহি আকিদার আপনাদের ভাই যারা কোরআন সন্ন্যার চর্চা করে শিখি অভিমা কুন্তুম তাদুরস এছাড়া বাইরের যদি কোনো কিছু শিখে আর ওইসব চিন্তা চেতনা রাখে যার উপর রসুর উল্লাহাম সাহাবাই কেরামদেরকে ছেড়ে যাননি তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত পথ সেটা ভুল মানহাজ সেটা আলেমের হোক বক্তার হোক শিক্ষকের হোক অথবা ছাত্রদের হোক জনগণের হোক এইভাবে সুরা ইউসুফের আয়াত নম্বর একশো আটে আল্লাহ রব সাদ করছেন সহি আকিদামান হাজের অনসারী হওয়ার লক্ষণ এতেও একটি পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহ বলছেন উল হাজি হেনবি তুমি বলে দাও যে এটা হচ্ছে আমার রাস্তা রাস্তা একটি হবে একাধিক অনেক রাস্তা হবে না ইসলামের রাস্তা সেরাতে মুস্তাকিম একটা সেটা হচ্ছে কোরআন সন্ন্যার পথ আদু এল আল্লাহ এবং আমি আল্লাহর দিকে ডাকছি ডাকবেন কোন দিকে আল্লাহর স্বার্থে ডাকবেন আল্লাহর দিনের স্বার্থে ডাকবেন আপনার স্বার্থ যেন না বড় হয় দাওয়াতের ময়দানে কাজ করছে নিজের স্বার্থটা বড় আমার স্বার্থ যেন ঠিক থাকে আমাকে যেন লোকেরা বড় করে হ্যাঁ আমি আমি যেন সিনিয়র থাকি অথবা আমার কথা সবাই মেনে নেয় না না এইরকম চিন্তা চেতনা যত না হয় এগুলো খারাপ লক্ষণ অথবা আমার দুনিয়ার কোনো গরজ রয়েছে পয়সা ছাড়া চলতে জানি না পয়সা ছাড়া জমার খুদমা দেবো না পয়সা ছাড়া কোনো জায়গাতে গরিব পার্টি হইল পয়সাতে কোনো ডিসকাউন্ট নেই ওতে না না না এগুলো আল্লাহ ডাকছেন না আপনি তাহলে আপনার আগে স্বার্থ এত টাকা হইতে হবে আর তারপরে তখন ইসলাম আদৌ এল আল্লাহ একটা তাহলে এখলাসের শিক্ষা দেওয়া হয়েছে এতে কি শেখানো হয়েছে সহি আকিদা মানহাজের আলেম এবং ছাত্রদের পরিচয় হচ্ছে যে মুখলিস হবে ইখলাস থাকবে দুই নম্বর হচ্ছে আলা বসিরতিন জি জ্ঞানের সহিত চোখ খুলে চলবে চোখ কিসের উপরে দৃষ্টি কিসের উপর রেখেছে দলিলের উপর রেখেছে কোরআন সন্ন্যার দলিলের উপর দৃষ্টি আছে বিনা এলমে না জেনে কথা বলবেন না না পড়াশোনা করে বক্তব্য রাখবেন না পড়াশোনা করে গবেষণা না করে সঠিক জিনিসটা না জেনে মানুষকে বলতে থাকলো আর লিখতে থাকলো এলো পাথাড়ি যার ফলে মানুষ গুমরা হইল এটা কাজ করবেন আলা বাসির আলা এলমেন জি নিশ্চিত জ্ঞান হইতে হবে যেমন চোখে দেখলে আপনার খুব সন্দেহ চোখে দেখছি এটা হচ্ছে পানির বোতল আপনি যদি এটা বলেন শরবত আমি বিশ্বাস করব আপনার সবাই বলে বিশ্বাস করবো হ্যাঁ, আলা এইরকম ইয়কিনের সাথে আপনাকে এলম হাসিল করে তারপরে দিনের কথা বলতে হবে যদি আপনি দিনের দায়ী হন আর দিনের কথা শিখতে হবে এইরকম এলম ভিত্তিক জ্ঞান ভিত্তিক শিখতে হবে দলিল ভিত্তিক শিখতে হবে যদি আপনি ছাত্র হন না অমানিত তবানি আমিও এই পথের পথিক রসুল্লাহাম বলছেন আল্লাহ বলতে বলছেন নবিসামকে এবং আমার অনুসারীরাও যারা আমার অনুসারী হবে তারাও এই পথের পথিক তাদের কাছে এলম থাকবে এখলাস থাকবে এরা হচ্ছে সহিদমান হাজের লোক অসুবহান আল্লাহ এবং আল্লাহ পাক পবিত্র আল্লাহ পবিত্র তো ঘোষণা করছি ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রেকদের দলভুক্ত না সুতরাং সিরকের সাথে মুশ্রেকের সাথে দিনের ব্যাপারে ধর্মীয় বিষয়ে কোনো ডিসকাউন্ট নেই ছাড় নেই আর কোনো সমঝোতা আপোষ নেই এই ক্ষেত্রে কোনো আপোষ নেই দুনিয়ার ক্ষেত্রে আপোষ হইতে পারে আপনি আপনার টাকা পয়সা দিয়ে দেন আপনি আপনার ন্যায্য অধিকার ছেড়ে দেন কাউকে ধার দিয়েছেন মাফ করে দেন হ্যাঁ, সে মুসলিম হোক অমুসলিম হোক সহি আকিদার হোক আর ভ্রান্ত আকিদার হোক আপনি আপনার ব্যক্তিগত কোনো কিছু করছেন সেটা আলাদা বিষয় কিন্তু দিনের ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য শেরকের সাথে সমঝোতা করতে হবে এই কথা বড় বিচক্ষণ ব্যক্তি আর বড় বিখ্যাত মানুষের কাছ থেকে এগুলি বিভিন্ন সময় শোনা গেছে এগুলি হচ্ছে ভ্রান্ত আকিদা এবং মানহাজের আলেম বা দায়ী বা বক্তাদের পরিচয় নাম বলে কাউকে ছোট করতে চাইছি না যদি এইরকম কিছু দেখেন যে সিরকের সাথে সমঝোতা গিয়ে মাজারে চাদর চড়াচ্ছে আর বলছে আমরা তো সহি আকিদার আপনাদের কাছাকাছি আমাদের মাঝে আপনাদের মাঝে তেমন তো পার্থক্য নাই গণতন্ত্রের এই কুফরির পদ্ধতিকে ইসলামের লেভেল লাগিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে চোরের হাত কাটার জন্য যদি ভালোটাই যদি ধরি যে আসলে যদি করে তাহলে ধরেন দণ্ডবিধান কায়েম করার জন্য হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়নের জন্য যেটা একামতিদিনের ব্যাখ্যা নাই ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে জি হ্যাঁ যেটা এলম নয় আসলে রাসুল্লাহামের ছেড়ে যাওয়া এলম যে আকিমুদ্দিন মানে ক্ষমতা অর্জন করা আকিমুদ্দিন যেখান থেকে রসুল উল্লাহাম দিন কায়েম শুরু করেছেন তহিদ থেকে শুরু করেছেন আর এবাদত আখলাখ মামলাত সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে ধীরে পূর্ণ হয়েছে কিন্তু শুরু হয়েছে তহিদ সন্না দিয়ে আর শেষ হয়েছে তহিদ সন্না দিয়ে তহিদ কায়েমের মাধ্যমে কারণ মোয়াহেদ চিরকাল যতই পাপি হোক না কেন জাহান্নামে থাকবে না তহিদ কায়েমের মধ্যে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বৃহৎ স্বার্থ যেটা সিরকের ক্ষেত্রে ছাড় দিলে কখন হাসিল হবে না বঞ্চিত হইতে হবে সুতরাং এখানে ঘোষণা আল্লাহ করতে বলছেন অমান আমি আল মুশ্রিক আমি মুশ্রিকদের সাথে কোনো সম্পর্ক রাখি না দিনই সম্পর্ক রাখি না পঁচিশে ডিসেম্বরে দুনিয়ার বন্ধুত্ব আর সম্পর্ক আর স্বার্থ ঠিক রাখার জন্য ক্রিসমাসের অভিনন্দন জানাবেন না না না আপনি কুন্তামিয়াল মুশ্রিকিন বা সিরতামিয়াল মুশ্রিকিন আপনি মুশ্রিকদের দলভুক্ত হয়ে গেলেন আল্লাহ ঘোষণা করতে বলছে অমান আমি মুশ্রিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই যদি আপনি কাউকে অভিনন্দন জানান যদি আপনি কাউকে আপনি এইরকম কিছু করেন অভিবাদন পেশ করেন কারো অনুষ্ঠানে শরিক হন এইরকম তাহলে চিন্তা করুন শেখ ইবিন বাদ রাহমাল্লা শেখ সেমিন এই মাসলাগুলি নিয়ে আলোচনা করেছেন যদি একজন লোক মদ খায় মদ খাচ্ছে আর ওকে বলছেন যে ওয়েলকাম হ্যাঁ স্বাগতম কেমন লাগছে কথাটা শুনে পারবেন করতে সামান্য ইমান থাকলে আর জ্ঞান থাকলে যে মদ খাচ্ছে আর জেনা করছে হ্যাঁ নারী পুরুষ আর আপনি বলছেন যে ওয়েলকাম ওয়েলকাম পারবেন করতে অসম্ভব জেনা মদ খাওয়া এই ধরনের এগুলো জোয়া খালা কাবিরা গুনা ঠিক না বড় কুফর না কিন্তু শির্ক সবচেয়ে বড় গুণা তাই না ইসলাম থেকে খারিজ করে দেয় যদি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে কুফুর লাকাত কাফার আল্লাহ সালাস আল আবু আল ইবন পিতা পুত্র যদি এসব কথা বলে তাহলে সে কাফের হয়ে গেছে ইন্নাল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন তাহলে এই কুফরি আকিদা হচ্ছে খ্রিস্টানদের যে ঈসা আলি ইসালাম নওয়াজুবিল্লাহ কি আল্লাহর পুত্র সান অফ গড আর এই সান অফ গড এর হ্যাঁ কি হচ্ছে জন্মদিবস হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর সেই দিনে আপনি অভিনন্দন জানাচ্ছেন তাহলে একজন মদখোরকে জেনাকারীকে অভিনন্দনের চাইতে বড় অপরাধ করলেন কিনা কথা বুঝছেন না বুঝছেন না বুঝে আসছে যে ওরা এই কুফরি আখিদা নিয়ে যে আল্লাহর পুত্র এই দিনে জন্মেছে পঁচিশে ডিসেম্বরে সেই দিনে ওদের আকিদার উপর এই বিশ্বাসের উপর অভিনন্দন জানাচ্ছেন আপনি অভিবাদন পেশ করছেন মুবারকবাদ দিচ্ছেন আপনি তাহলে আপনি শিরকের ওপর কুফুরের ওপর কেউ প্রতিমাকে সেজদা করছে পুতুলকে সেজদা করছে তাহলে কোনো ব্যাপার না আপনি তাকেও বলবেন যে মোস্ট ওয়েলকাম বলবেন তাহলে হ্যাঁ স্বাগতম একই জিনিস একই জিনিস আপনি জেনাকারী মদঘরকে অভিনন্দন জানাবার চাইতে বড় অপরাধ করলেন আপনি যে শির এবং মুশরিক থেকে ধর্মীয় ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করতে হবে দুনিয়ার ক্ষেত্রে সম্পর্ক রাখেন নবী করিম সাল্লাম ব্যবসা বাণিজ্য লেনদেন কেনা বেচা সবকিছু করেছেন পার্থিব চুক্তি যে শান্তিতে আমরা বসবাস করি নাই তোমরাও শান্তিতে থাক আমরাও শান্তিতে থাকি আন্তর্জাতিক চুক্তি সব করেন কিন্তু ধর্মকে বিক্রি করে নাই তহিদের জায়গায় শিরকে লিপ্ত হয়ে নয় সন্ন্যতের জায়গায় বেদাতে লিপ্ত হয়ে নয় হ্যাঁ যেমন সলাতে যদি আপনাকে বলা হয় যে একটু ডিসকাউন্ট করো ফজরে আজান দিও না আর ফজর এইভাবে তোমরা নামাজ পড়িও না ঘুমে ডিস্টার্ব হচ্ছে বা দিয়ে দেবেন নাকি তাহলে না ঠিক ওই রকমই ওর চাইতে বেশি অপরাধ হচ্ছে শিরকুফরিতে অংশ নেওয়া যাই হোক এইভাবে আল্লাহ রব ঘোষণা করতে বলেছেন যে অমান আহসান কওয়ালা মিম্মান দা ইল্লাহ সুরে ফুসিলাত হামিম সেজদা এক নম্বর তেত্রিশ ওর চাইতে ভালো মানুষ আর কি আছে যে কি করে আল্লাহর দিকে ডাকে এখানে এখলাসের শিক্ষা দেওয়া হয়েছে এখলাস ও আমেলা সালেহান ভালো আমল করে তাহলে যিনি আপনার শিক্ষক হবেন ইসলামের বক্তা হবেন দায়ী হবেন যেন ভালো মানুষ হয় সৎকর্মশীল হয় তার আকিদে এবাদত আখলাখ যেন ভালো হয় ওয়াকালা এবং বলবে ক্লিয়ার বলবে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ইসলামের কথা বলতে গিয়ে স্পষ্ট করবে মুসলিম বলা আর এই মুসলিম সমাজে অনেক ফিরকে জন্মে যাওয়ার পরে সহি আকিদার পরিচয় দেওয়া যে আমি সালাফে সলেহিনের অনুসারী কোন মুসলিম আমি কোন ইসলামের অনুসারী যেই ইসলামের ওপর সালাফে সলেহিনরা ছিলেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাম মের সাহাবাই গন সালাফে উম্মতের তারপরে গন যারা দায়ী এল্লাহ হবে দিনের দাওয়াতে কাজ করবে তারা আল্লাহর দিকে ডাকবে এখলাস সম্পর্কে এর আগের আয়াত উল্লেখ হয়েছে এবং সৎকর্মশীল হবে এখানে বলা হয়েছে মুখলেসের সাথে সাথে সৎকর্মশীল হবে আকিদা আমল যেন ভালো হয় কারণ আমল যদি মানুষের ভালো না হয় তাহলে কাজে বরকত হয় না তবে যদি কারো আমলে কিছু ত্রুটিও থাকে তারপরেও দাওয়াত দেওয়ার চেষ্টা করবে আবার অনেকের কাছে শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের যারা প্রাথমিক পর্যায়ের কিছু দিনের কাজ করছেন তাদের অনেকে এইরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমি নিজে তো আমল করতে পারি না তো পরকে কি বলবো উদাহরণস্বরূপ যদি আপনি তাহাজুদ পড়তে না পারেন তাহলে কি তাহাজুদ সম্পর্কে কোনো লোককে বলবেন না না অবশ্য বলবেন আমি যদি তাহাজুদ না পড়তে পারি বা সোমবার বৃহস্পতিবার রোজা না রাখতে পারি শ্যাম পালন না করতে পারি শুনে তার মানে কি এই বিষয়ে বক্তব্য দেবো না চুপ থাকবো নাকি না এটা না তবে হারাম না যা যেন লিপ্ত না থাকে কেউ আর ফরজ অজবে যেন ঘাটতি না হয় আর যথাসাধ্য যত ভালো আমল সন্ন্যত নফল বেশি বেশি করবে আর মকরু হাত অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচবে তত বেশি দিনের দাওয়াতে বরকত হবে তৌফিক হবে এবং মানুষের ওপর তাসির হবে এটা ভালো প্রভাব পড়বে মানুষ আকৃষ্ট হবে পরীক্ষিত নীরব দাওয়াত আপনি বাড়িতে দিতে পারেন গ্রামে দিতে পারেন আপনার যদি ছোট কাল থেকে বা যখন থেকে আপনি হেদায়তে এসছেন আপনি যদি আপনার কথায় কাজে আমলে মানুষের সাথে চলা ফেরা লেনদেনে ইমানদার হয়ে যেতে পারেন তাহলে আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী ছেলে মেয়েরা অনেক কিছু শিখবে আর আপনার যদি আখলাক আমল খারাপ হয় যতই ভালো কথা বলে আপনি এখানে নসিহত করেন না কেন স্ত্রীকে ভালো করতে পারবেন আমার স্ত্রী যদি জানে যে আপনার চরিত্র খারাপ আপনি অপর মেয়েদের সাথে টেলিফোনে আড্ডা দেন আর প্রবাসে আছেন আর স্ত্রীকে যদি খুব নসিহত করেন যে দেখো আমার হকের খেয়াল রাখিও আল্লাহকে ভয় করিও তাহলে সব কথায় তাসির হবে আপনার ঘরে খাই দাই থাকে অধীনে কিছু বলতে না পারলে বলবে যে বেঈমান আরো খারাপ ভাষায় গাল দিবে তুমি নিজের চরিত্রহীন আর আমাকে নসিহত করছো আমার ইচ্ছে তুমি যেমন স্বাধীন চলছে আমার ইচ্ছে বলবেন বলবে না কিন্তু যদি আপনাকে আপনার সরু জীবন থেকে দেখে যে আমার স্বামী মাশা আল্লাহ আমাকে ছাড়া কিছু বুঝে না হারামে ওর দিকে নজরও যায় না মনও যায় না কোনোদিন ও হারাম অবৈধ কথা বলে না তাহলে এখান থেকেও শিখে নেবে যে আমাকে কেমন হইতে হবে আমার স্বামী যেমন আমিও সেরকম কমপক্ষে হব তো এটা দাওয়াতের ময়দানেও মনে রাখবেন আপনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যত ভালো হবেন তত ভালো হবে আপনার অনুসারীরা তবে অনেক সময় দায়ী ভালো হইলেও আলেম ভালো হইলেও জরুরি নয় যে শ্রোতারা ভালো হবে বা ছাত্র ভালো হবে ব্যতিক্রম হইতে পারে আমি রসুলগণের ছেলে স্ত্রী কখনো কখনো খারাপ হয়েছে এটা আল্লাহর হেকমত ছাত্রকে খারাপ দেখলেই হ্যাঁ অথবা ছেলে মেয়েকে খারাপ দেখলেই আপনি বলে দেবেন এক বাক্যে যে বাপ মা খারাপ সেজন্য ছেলে মেয়ে খারাপ এটি চরম অন্যায় কখনো কখনো বাপ মা অনেক ভালো কিন্তু ছেলে মেয়ে খারাপ হতে পারে না পারে না ব্যতিক্রম কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো একটা তাসির আছে বাপ মা ভালো বড়রা ভালো তাহলে ছোটরা ভালো এই কথাগুলি আর না বাড়িয়ে আজকে এই বিষয়ে অর্ধেকটা আলোচনা করি আর বাকি কিছু আলোচনা বাকি তো কারণ কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশ কিছু কথা এই বিষয়ে বলার আছে যারা মানহাজকে গোপন রাখে বলে না তারা আসলে অধিকাংশই সেই মানহাজের নয় সেই মানহাজের নয় সাহি মানহাজের হলে ক্লিয়ার করতে অসুবিধা কি আপনার ভয় কিসের যেখানে আল্লাহ ঘোষণা করতে বলছেন অমা আনামিনা মুশ্রিকিন ঘোষণা করে দাম মুশ্রিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই দিনের সম্পর্ক হ্যাঁ ঘোষণা করেন আমি মুসলিম পজিটিভ নেগেটিভ দুটোই ঘোষণা আমি মুসলিম আমি আকিদার আমি সালাফে সালেহন অনুসারী আমি সালাফি আকিদ আমার হাজের লোক আমি কোরআন সোনার অনুসারী সে যেই নাম দিয়ে বলেন এইসব বলতে দ্বিধা কেন না এগুলি বললে ঘৃণা ছড়াবে এখানে রোগ ভরা আছে আপনার ভিতরে এগুলো বললে বিভক্তি হবে আরে আগেই তো বিভক্ত করে রেখেছেন কোরআন সন্ন্যার অনুসারে সালাফিরা তো সবাইকে জমা করতে চাই কোরআন সন্ন্যার ওপরে আপনার তো আগেই তো তেহাত্তরের বেশি বিভক্ত করে রেখেছেন বিভিন্ন তরিকা দিয়ে ভাগের তো শেষ নেই আর তো বিভক্ত করে রেখেছেন এই বিভক্তি দূর হবে কোরআন সন্না ভিত্তিক কোরআন সন্না ছাড়া ভারী দল বড় দল ভিত্তিক ঐক্য আসবে এইরকম চিন্তা চেতনাই হচ্ছে ভ্রান্ত মানহাজ যে যারা যাদের দলটা বড় সেই দলে হয়ে যায় তাহলেই মুসলিম ঐক্য আসবে এই কথাটাই ভুল কথা এই ধারণাই হচ্ছে ভ্রান্ত ধারণা আর সহি আকিদা হচ্ছে সহি মানহাজ হচ্ছে যে কোরআন সন্ন্যার দলিলের উপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্য গড়ে তুলতে হবে সবাই চলে আসবো তালাও এলা কালেমাতিন সাওয়া ইমবাইনা বাইনাকুম আল্লাহ নাবুদাল্লাহ এই কথার উপর এমন একটা সেন্টার পয়েন্টে চলে আসি যেটা আমরা সকলেই মানতে একমত সাওয়া ইমবাইনা না বাইনা আমাদের মাঝে তোমাদের মাঝে এতে কোনো দ্বিমত থাকার কথা না আল্লাহ নাবোদা ইল্লাল্লাহ যে এক আল্লাহর ইবাদত করব তৌহিদ শির্ক মুক্ত হওয়া আল্লাহ না নাবোদা শির করব না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর তৌহিদ শির্ক মুক্ত হয়ে তৌহিদ প্রতিষ্ঠা করব সার্বিক জীবনে ওয়ালা নুসরেকা বেহিসাই আরো ক্লিয়ার করার জন্য তার সাথে কোনো কিছুকে শরিক করব না ওলা আল্লাহ ছাড়া কাউকে পৃষ্ঠপোষক হিসাবে বিধানদাতা হিসাবে আর কেউ হালাল হারাম বলে দিলে অন্ধভাবে মেনে নিলাম এটা না দলিলের সাথে চলার চেষ্টা করব। দলিল খোঁজার চেষ্টা করব। এই হচ্ছে কোরআনী শিক্ষা যারা নিজের মানহাজকে গোপন রাখে প্রকাশ করতে চাই না এটা কোরআনী শিক্ষা নয় এটা হচ্ছে বাতিল মানহাজ এটা বাতিল তরিকা সুরা হিজরা আয়াত চৌরানব্বই আল্লাহ রব সাদ করেছেন ফাসদা বেমা তুমার ও আরিজ আনিল মুশিকিন হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি যার জন্য আদিষ্ট হয়েছ যেই নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে সেটা ফাসদা মানে খোলাখুলি বর্ণনা করে দাও ক্লিয়ার বর্ণনা করে দাও জি সদ দাল আইন এর মানে হচ্ছে কোনো কিছুতে ফাটল ধরানো আমাদের বাংলা ভাষা তো একটা কথা অনেকে আঞ্চলিক ভাষা ব্যবহার করে ফাটাফাটি কথা হয়ে গেল একটা হয়ে গেল না মানে ক্লিয়ার কথাবার্তা হয়ে গেল তাই না একটা ফাটাফাটি যা হইলো হয়ে গেল আজকে কথা ইফাস্তা তোমার যার আদেশ হয়েছে কোরআন সন্ন্যায় সেটা একবারে খোলা খুলে বর্ণনা করে দাও আর মুশ্রিকিন আর মুশ্রিকদেরকে এড়িয়ে চলো মুশরেকদের থেকে বিমুখ হও তাদের পথের প্রতীক হয়ে না যারা সাধারণত মানহাজ গোপন রাখে তাদের অন্তরে সহি আকিদা মানহাজ সম্পর্কে বিদ্বেষ আছে কমপক্ষে আকিদার তাদের কাছে গুরুত্ব নেই অনেক আজকাল ইংলিশ বক্তাদের কাছ থেকে শোনা যায় আকিদার কথা কোথায় করেন আছে আর ওদের পিছনে পিছনে অনেকে ছুটে ফলোয়ার অনেকে আছে যেহেতু যদি তাদের ওস্তাদি আকিদে না বুঝে তহিদ না বুঝে তো ছাত্র কি বুঝবে শেখ সরের ফজান হাফেজ আল্লাহ একটি কিতাবই রয়েছে পুস্তিক আর তৌহিদ ফিল কোরআন করিম আমার অনুবাদ আছে ছাপা বই কোরআনে করিমে তৌহিদ রবুবিয়াত লুহিয়াত আসমা সেফাত আয়াত দ্বারা অনেকগুলি আয়াত সুরা ফাতে শুরু করে একবার শেষ পর্যন্ত সুরা নাস পর্যন্ত কিন্তু যার জ্ঞান চক্ষু নেই কোরআনের ওপর গভীরতা নেই তহিদের জ্ঞান নেও কি করে উপলব্ধি করবে তহিদ যে কোরআন কোন আয়াতে তহিদ কোন তহিদ আছে এদের অন্তরে হয় বিদ্বেষ আছে সহি আকিদা মানহাজের ক্ষেত্রে আর না হইলে অজ্ঞতা আছে সুরা আল্লাহ ইমরান আয়াত নম্বর একশো আঠারোতে আল্লাহ রবুল আলমিন এই শ্রেণীর লোকদের সম্পর্কেই বলেছেন যদিও আয়াত ইহুদিদের সম্পর্কে কিন্তু এই চরিত্র তো মুসলিম সমাজের এক শ্রেণী লোকদের মধ্যে থাকবে আছে মাহজুব আলিম ইহুদিদেরকে উদ্দেশ্য করে তার মানে ইহুদিদের সাথে সীমিত নাই ইহুদিরা জানার পরে রসুল্লাহ সাল্লামের দাওয়াত কে মেনে নেয়নি সেই জন্য তাদেরকে আল্লাহ কি বলেছেন মকদুব আলহিম দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদেরকে আল্লাহ বলেছেন তার মানে কি মুসলিম সমাজে মকদুব আলিম দলিন নেই আছে জানার পরে যারা মানল না তারা হচ্ছে মকদুব আলী মুসলিম সমাজের মাদ্রাসা পড়েছে আর শির্ক বেদাত করছে করাচ্ছে মাকজুব অজ্ঞতা শিখলো না শিখার সুযোগ পেল না শিখলো না চেষ্টা করলো না যার ফলে দললীন হয়ে মরে গেল শির বেদাত করে এরা হচ্ছে খ্রিস্টানদের মতো গোমরা তো ঠিক তেমনি এই আয়াতটি আলে ইমরানের আয়াত নম্বর একশো আঠারো আল্লাহ বলছেন কাদবাদাতিল বাগদাহিম তাদের মুখ থেকে বিদ্বেষ শত্রুতা প্রকাশ পেয়ে গেছে মাঝে মধ্যে যে ভিতরে বিদ্বেষ আর শত্রুতা ভরা আছে সেটা জাহির হয়ে যায় প্রকাশ পেয়ে যায় এর মেলা নজির আছে ইমাম বখারি রাহেমাহল্লা সম্পর্কে তাদের মন্তব্য ইমাম বখারি আতর বিক্রেতা ছিলেন আতর যে বিক্রি করে সে আতর ব্যবহার করে না হ্যাঁ আতর সম্পর্কে ভালো জানা আছে তার নলেজ আছে কোনটা কেমন তাই না কোয়ালিটির কিন্তু সে ব্যবহার করে না বিক্রি করে অন্যকে দেয় কারা লাভবান হয় আতর থেকে ক্রেতা যারা গ্রাহক যারা ইমাম বখর রহমতুল্লাহ হাদিসের মহাদেশ মানে হাদিস জানতেন ফেকা জানতেন না ফিখির জ্ঞান যারা গভীর রাখে তারা হচ্ছে আতর থেকে উপকৃত হনেওয়ালা আর তারা হচ্ছেন ফোকাহা এইসব কথাবার্তা আমাদের দেশে বড় বড় আলেমরা বলে থাকে বড় বড় দারুল উলুমে বলা হয় শিক্ষা দেওয়া হয় আমাদের ওস্তাদেরা ওইসব মাদ্রাসাতে আর জামিয়াতে পড়ে এসছে বলে যে ওখানে এই শিক্ষা দেওয়া হয় বোখারির দরজদায় দেওয়ার দেওয়ার দিছে আর বলে যে এমাম বোখারি আতর বিক্রেতা হ্যাঁ ইতির ফরোজ আতর বিক্রি করলে বলা ছিল এইরকমই আজকাল আপনারা শুনবেন শুনছেন যে আল্লাহ আলবানি মুহাদ্দিস ছিলেন ফাকিহ ছিলেন না নজবিল্লা যার হাদিস হবে এত পাণ্ডিত্য থাকবে হাদিস বুঝবেন না যে ফকি হতে পারলেন না জ্ঞানী হতে পারলেন না হাদিস তিনি সহি সহি বুঝছেন কিন্তু হাদিস থেকে কোন মাসলা বাদ এটা বুঝেন না আপনি গাই ফকি বলে তো ফকি নয় মুখ দিয়ে তাদের বিদ্যা শত্রুতা বেরিয়ে প্রকাশ পেয়েছে বেরিয়ে পড়েছে অমা আকবর আর তাদের অন্তরে যা কিছু গোপন আছে লুকায়িত আছে আরো শত্রুতা বিদ্বেষ সেটা এর চাইতেও মারাত্মক বড় আল্লাহ বলছে ভিতরে আরো কিছু ঢুকানো আছে তারা না যে সালাফি দাওয়াতের প্রচার প্রসার হোক তারা না যে তহিদ সন্ন্যার প্রচার প্রসার হোক আজকে সৌদি আরবের বিরুদ্ধে এত সোচ্চার সারা পৃথিবীর সমস্ত বিদাতি মানহাজের লোকেরা কেন একমাত্র কোরআন সারান অনুসারীরা ছাড়া সবাই আজকে সোশ্যাল মিডিয়া দেখেন সৌদি আরবের বিরুদ্ধে কেন যেসব ভুলগুলিকে হাইলাইট করা হচ্ছে সেগুলি পুরো দমে ওই দেশে আছে যেই দেশকে আদর্শ বলছে যেই দেশের শাসককে সুলতান বলছে খলিফা বলছে সেই দেশে শির্ক থেকে শুরু করে সমকামিতা থেকে শুরু করে আর অবাধ মেলামেশা থেকে শুরু করে তারপরে শ্রীকলার ধর্ম নিরপেক্ষ থেকে তো শুরু করে সবকিছু আছে কেন কারণ এখানে এসে শির করার সুযোগ পাওয়া যায় না এখানে এসে বেদাত করার সুযোগ পাওয়া যায় না এখানে এসে সংগঠন করলে লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে করে বেড়াইতে হয় সংগঠন করার সুযোগ পাওয়া যায় না এখানে এসে মিটিং মিছিল করার সুযোগ পাওয়া যায় না এখানে হকের মুখ খোলা আছে বাতেলের মুখ বন্ধ আছে যেটা চাই না যার ফলে সাহাবাই কেরামদেরকে যারা গালমন্দ করে ইসলাম থেকে বহিষ্কার করে যেসব গুমরারা তাদের পক্ষ নেই কিন্তু সৌদি আরবের পক্ষ নেওয়ার তফিক হয় না এরা কি শিখাবে যাদের অন্তরে তৌহিদ আর বেলাদু তৌহিদের দুশ্মনী ভর আছে তারা কি শিখাবে আপনাকে সেই মানহাজের আলেমরা বক্তারা তাদের কাছ থেকে কি শিখবেন আপনি গুমরাহি ছাড়া কিছু শিখতে পারবেন না তো আল্লাহ রাবুল আলমিন এদের সম্পর্কে ইঙ্গিত করেছেন যে ভিতরে খুব খারাপ অবস্থা তাদের অমাতফি শুধু আকবর আর যা কিছু মাঝে মাঝে প্রকাশ পায় ওতে উদ্ঘাটন করা যায় যে এদের ভিতর খুব খারাপ আর একটি পয়েন্ট বলি এখানে দুটি বা তিনটি পয়েন্ট আলোচনা করলাম তৃতীয় বা চতুর্থ পয়েন্ট বলি সেটা হচ্ছে যে যারা মানহাজকে গোপন রাখে তারা সবাইকে ধোকা দেয় সবাইকে ধোকা দেয় সবাইকে বলতে যারা সালাফি তাদেরকেও ধোকা দেয় যে ভাই আমরা তো আপনাদের মতো কাজ করছি আমরা সালাফি সালাফি সালাফি সহি আকিদার বক্তা বলছেন না সহি আকিদার বক্তা সহি আকিদার আলেম আর কিছুদিন পরে প্রকাশ পাচ্ছে অথবা প্রকাশ পাই না আপনাদের কাছে কিন্তু যারা সালাফি আলেম আলমা তাদের কাছে অনেক আগে থেকে এটা হ্যাঁ জানা চারটি ভালো কথা শুনে আপনারা হুকুম লাগিয়ে দিয়েছেন সহি আকিদে সহি আকিদে এই যে ধোকা দিয়ে রেখেছে আপনাদেরকে তো সহি আকিদার ওলামাদেরকে ধোকা দিচ্ছে আহলে হাদিসদেরকে ধোকা দিচ্ছে সৌদি আরবকে ধোকা দিচ্ছে সালাফিদেরকে ধোকা দিচ্ছে শুধু তাদেরকে ধোকা দিচ্ছে না এমনকি বেদাতিদেরকে ধোকা দিচ্ছে ওদেরকে ধোকা দিচ্ছে মানে ওরা কে ধোকাতে রেখেছে যে আছি তোমাদের সাথে ওরাও মনে করছে যে আমাদেরই লোক বলছে না কিছুদিন আগে আমাদের বড় একজন শেখ মদিনা থেকে বাস করে যখন এই মানহাজের ওপর ক্লিয়ার বললেন হ্যাঁ, তখন একজন তাদেরই বলছে যে উনি কিন্তু আমাদেরই লোক আমাদের সংগঠনের লোক জি হ্যাঁ তো এইরকম যদি টানার চেষ্টা করে এইরকম গুলিকে যারা হয়তো কোন এক সময় ছিল হয়তো তখন ক্লিয়ার ছিল না আলহামদুলিল্লাহ অনেকে চলে এসছে আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকে বুঝার পরে আর কেউ কেউ আসেনি আল্লাহ যেন ওদেরকে ফিরে আসার তৌফিক দান করে এরা দুই দলকে ধোকা দিয়ে রেখেছে সহি আকিদের লোকদেরকে ধোকা দিয়ে রেখেছে যে এইসব বিদাতি মানহাজের আলেম বক্তাদেরকে সহি আকিদা বলে দিচ্ছেন আপনারা আর বিদাতিরকে ধোকা দিয়ে রেখেছে অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট শিখিয়েছেন সুরাতুল মায়দার আয়াত চুয়ান্নতে এবং এই বিষয়টি হাদিসও রয়েছে কোন নিন্দুকের নিন্দে কোন তিরস্কারকারী তিরস্কারকে কখনো ভয় করবেন না হ্যাঁ যদি আমি সই আকিদার কথা বলি তো লোকে সমালোচনা করবে যদি বলি যে এই এই বিষয়গুলি তাহলে আমাকে বলো বিতর্কিত বক্তা বিতর্কিত হতে চায় না আর দুনিয়াতে যারা কাজ করেছে কেউ বিতর্কিত না আদম আল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত নবীর অজুরিতে বিতর্কিত তাহলে এটা কিন্তু এত খারাপ লেভেল আমাদের বাঙালি সমাজে তাই না উনি বিতর্কিত বক্তা একসহি আকিদার বক্তা আমার স্টেজে বসে উপস্থাপনাতে তার হিংসার কারণে বিদ্বেষের কারণে একবার বলে দিল যে অনেকে শাহ মতিউর রহমানকে বিতর্কিত বক্তা বলে উদ্দেশ্য কি উদ্দেশ্য অসৎ কিন্তু চিন্তা করলাম যে আমি ফিতনাবাজ লোক না আমি হেকমতওয়ালা লোক এই সময় যদি ওকে কিছু বলি তার সাথে একটা সম্পর্কের অবনতি ঘটবে আল্লাহ ওকে হেদায়ত করুক আর ওর হাসা হিংসা ভিতরে ভরা আছে আল্লাহ ওর দিকে ফিরিয়ে দেবে আমাকে আল্লাহ হেফাজত রাখে আমার কিছুই করতে ক্ষতি করতে পারেনি নিজেরই ক্ষতি করেছে নিজেরই ক্ষতি করেছে আল্লাহর কাছে আমল নামে লেখা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়াত আসা পর্যন্ত বিতর্কিত ছিলেন যখনই নবুয়াত আসলো তখনই তো বিতর্কিত ফমিন হুমান আমান অমিন হুমান কাফার ইমান আনলো কেউ আমান আনলো না তাহলে তো বিতর্কিত তাহলে এটা ভুল কথা যে আমি বিতর্কিত ব্যক্তি হইতে চাই না এটা নেফাক মুনাফিকি আকিদা মানহাজ প্রকাশ না করা গোপন করা হচ্ছে নেফাক কপটতা মুনাফিকি এটা একটা পয়েন্ট মনে রাখবেন ধোকা দিয়ে রেখেছে মুনাফিক ধোকা দিয়ে রাখে মুনাফিকদেরকে মুসলিমরা মনে করে যে মুসলিম আর কাফেররা মনে করে যে আমাদেরই ঠিক ওই রকমই বেদাতি বক্তা বা বেদাতি দায়ীদের অবস্থা ঠিক ওই রকম সবাই নিজের নিজের দলে টানে রসুল্লাহ সাল্লাম মুসলিমের ক্ষেত্রে আলা আল্লাহ ও আলা লা না রসুল্লাহ সাল্লামের সাথে ওবাদ সামেদ বলছেন আমরা বায়াত করেছি শপথ নিয়েছি ও আদা করেছি বেশ কয়েকটি বিষয় তার মধ্যে সময়ের স্বল্পতার জন্য এটুকু বলছি যে আমরা হক কথা সত্য কথা বলবো আইনামা কন্যা যেখানে যে অবস্থায় থাকে না কেন অনুকূল অবস্থায় প্রতিকূল অবস্থায় লানা খাফ ফিল্লাহ আর কোন তিরস্কারকারীর তিরস্কারকে কখনো ভয় করব না কে কি বলছে কে গাল দিবে হ্যাঁ কে বলবে যে রয়ের এজেন্ট আর কে বলবে যে এ তো আমেরিকার দালাল কে বলছে ইয়াহুদিদের পয়সা খেয়েছে কে বলবে যে আমিন বলে তিনশো টাকা করে পাই আর কে বলবে যে আপনার সৌদি আরবের পাঁচাটা গোলাম এইসব করো করলে কাজ হবে না হক কথা বলছেন কিনা এটা দেখার বিষয় কোন নিন্দুকের কোন অসৎ লোকের যারা তিরস্কার করবে আপনাকে ভালো কথা ভালো পথ ধরার জন্য এসব ভয় করি না এই শিক্ষাই আল্লাহ দিয়েছেন সুরায়তুল মায়েদের আয়ত আমরা চুয়ান্নতে বললাম এবং তার রসুল সাল্লাম দিয়েছেন সহি বখারি মুসলিম ছয় নম্বরে বলবো যে যেসব মানহাজ গোপনকারী বক্তা আছে তাদের কিছু সংশয় আছে বিদাতি মানহাজের বক্তা আর মানহাজকে গোপন রেখে সালাফিদেরকেও ধোকা দিচ্ছে আর কেউ ধোকা দিচ্ছে মাঝামাঝি চলছে এটা হয়েছে নেফাক বা মোনাফেকের চরিত্র আল্লাহ কোন বর্ণনা করেছেন মাঝামাঝি পথটা ওদের কিছু সংশয় আছে মানে কিছু খোঁড়া যুক্তি আছে যেই কারণে ওরা মানহাজকে ক্লিয়ার করতে চায় না তার মধ্যে একটি হচ্ছে যেটা আমার এই একুশ বছরের সৌদি আরবের দাওয়াতে অনেক সহি আকিদার আহলেদিস ঘরানার দায়ীরা বক্তারও এক সময় বলেছিল আমার সম্পর্কে যে এইভাবে যদি বলা যায় আর ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কমে যাবে শ্রোতা কমে যাবে আমাদের শ্রোতা কমে যাবে আমাদের আশেপাশে বহু এই সৌদি আরব দাওয়া সেন্টার আছে যেগুলিতে এরকম কিছু সহি আকিদার কিন্তু দুর্বল ইমানের দায়ী আগে চাকরি তারপরে আগে আপনার মানুষের সাথে সবার সাথে সম্পর্ক খাতির এই খাওয়া দাওয়া পার্টি সব দলের অনুষ্ঠানে যাওয়া আর তারপরে তখন দাওয়া আগে পেটের দাওয়া তার তারপরে তখন হ্যাঁ হকের দাওয়াত কোরআন হাদিসের দাওয়াত যার ফলে ওরা একসময় আমাকে বলেছিল জি পরোক্ষভাবে বলেছে যে এইভাবে ক্লিয়ার করে যদি ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কি আসবে লোকজন আসবে না আমি তার উত্তরে বলা দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেই লোক আমাকে সেই কথাটি তাদের পক্ষ থেকে বলেছিল তাদেরকে বলেছিলাম যে আমি যখন চোদ্দশো বিশ হিজড়ির মহারমে প্রথম আসি আর এসে শুরু করি দেওয়ার কাজ আমাদের সেন্টারে পনেরোটা লোক নিয়ে শুরু করেছিল প্রথম দিনের ক্লাসে কয়টা লোক ছিল তাও জুমার পরে এইগুলো ছোট দার্সে না জুমার পরের আলোচনায় মাত্র পনেরোটি লোক নিয়ে শুরু করেছিল সেটা আলহামদুল্লাহ বাড়তে বাড়তে অল্প ছয় মাস এক বছরের মধ্যে একশো আশি একশো দেড়শো দেড়শো বেশ কিছুদিন ধরে দেড়শোর মধ্যে থাকলো তারপর দুইশো আড়াইশো তিনশো এখন বুঝতে পারছেন যে জুমার দিনে হ্যাঁ, তিনশো সাড়ে তিনশো লোক হয়ে যায় জায়গা দেওয়া সম্ভব হয় না তাহলে আমি এই কথাই বলবো বা বলেছিলাম তখন তাদেরকে আর এখনো বলছি যে যদি মানহাজ ক্লিয়ার করার কারণে শ্রোতা কমে যায় বা ছাত্র কমে যায় বা যারা আমাদের কাছ থেকে এলএম থেকে লাভবান হবে তাদের সংখ্যা কমে যায় তো প্রথম আমার কমত হ্যাঁ আমার একেবারে দার্স খালি কেউ শিখতো না বরং আলহামদুলিল্লাহ এখান থেকেই দামাম ইসলামিক সেন্টার থেকে সারা দুনিয়াতে সরাসরি অথবা পরোক্ষ ভাবে অনলাইনে অথবা ডাইরেক্ট শিখে গিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা মানহাজ গোপন করতে চেয়েছিল তাদের কাছ থেকে কতটা শিখেছে তারাই বলবে আমি বলবো না লোক কমে যায় এই কথা এই ধারণা তাদের ভ্রান্ত ধারণা এই একটা উত্তর এই সংশয়ের যে যদি ক্লিয়ার করে বলি হ্যাঁ তাহলে কি হয়ে যাবে যে আমি সালাফি আকিদার লোক আমি সালাফি মানহাজের লোক আমি আহলুল হাদিস আমি ভাই কোরআন সোনার অনুসারী আর এই দলগুলিতে ভুল আছে এই দলে মানহাজগত ভুল আছে এই দলে এই বিদাত আছে এসব কথা বললে লোক কমে যাবে একটা উত্তর দিলাম সেটা হচ্ছে যে যদি কমতো তাহলে যারা যেসব দায়ী আলেমরা ক্লিয়ার বলে যাদের মানহাজ ক্লিয়ার তাদের অনুসারী সংখ্যা বা তাদের শ্রোতাদের সংখ্যা কমে যেত কমছে কমে না তাহলে উত্তর হলো একটা দ্বিতীয় উত্তর হচ্ছে যে ইসলামে কোয়ান্টিটি পরিমাণের গুরুত্ব বেশি না কোয়ালিটি ধরনের গুরুত্ব বেশি হ্যাঁ কোয়ালিটি ধরন কি ধরনের কাজটা হয়েছে কতটা পরিমাণ হয়েছে ওইটা দেখার বিষয় নাই কত সুন্দর কাজ হয়েছে লিয়া বলবো আকুম আইয়কুম আহসান বেশি সুন্দর আকসারও বলা হয়নি বেশি পরিমাণ এটা বলা হয়নি জি কোরআনের দুটি হাতে সুরা কাহাফে আছে সুরে মুলকেও আছে আহসান আমলের কথা আকসার আমল করতে হয় যে কার আমল বেশি কার আমল কোয়ালিটি বেশি সুন্দর হয়ে গেল রাসুল্লাহামের হাদিস প্রসিদ্ধ আপনার জানা আছে খাইবারের যুদ্ধে খাইবারের বিজয়ের ঘটনা আলী রাজি আল্লাহ তালানো আলী রাজি আল্লাহ তালানো চোখ উঠেছে অসুস্থ হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম বেশ কিছুদিন ধরে অবরোধ চলছে কিন্তু খাইবার বিজয় হচ্ছে না ইহুদিরা কেল্লার মধ্যে দুর্গের মধ্যে একবারে সুরক্ষিত বললে লাউতিয়ান্না রায়তা গাদান আগামীকালকে এমন এক ব্যক্তি গাদান রাজলান এমন এক পুরুষ এমন এক ব্যক্তিকে বীর পুরুষকে দেব সে ইসলামের পতাকা হাতে তুলে জি রাজুলান ইহিবুল্লাহ রাসুল ইহিবুল্লাহ রাসুল যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে ওই লোক আর ওকেও আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম ভালোবাসেন ইয়াফতাহিল্লাহ দে তার হাতে আল্লাহ বিজয় দান করবেন কালকেই খাইবার বিজয় হয়ে যাবে যেহুদিনে পরাজিত ভবিষ্যৎবাণী করে দিলেন সকালবেলা সবাই ছুটি আসছে কিন্তু যাকে মনে মনে রেখেছেন সিদ্ধান্ত করে তিনি আসছেন না এদিক সেদিক দেখে সবাই তো মনে করছে মাথা উঠিয়ে যে আমাকে রাখবে তো আমাকে বলবে কাজ হয়ে যাবে তাহলে আমি তো আজকের এটা হাসিল করতে পারবো মর্যাদা বলছে আইনা আলী ইবনা আবি তালেব আবু তালেবের ছেলে আলী কোথায় বলছে হোয়াই আস থেকে আইনি তার চোখ উঠেছে রসুল্লাহ বললেন যে নিয়ে আসো নিয়ে আসা হলো চোখ খুলতে পারছে না দেখতে পাচ্ছেন বাবা কাফি আই নেই দুই চোখে থুথু দিয়ে দিলেন বাড়িয়া সাথে সাথে ভালো হয়ে গেলেন আল্লাম ইয়াকুন বেহি অজন মনে হচ্ছে কোনো অসুখই নেই আর জি তারপরে বললেন যাও জি ইয়ারাসুর আল্লাহ আগে আলী বলছেন আমাকে যে পাঠাইছেন তো আমি কি করব গিয়ে কি একেবারে এমন লড়াই করবে যে হয় ইসলাম না হইলে লড়াই মার এটা বলছেন না না না ওইটা না চলে যাও তাড়াহুড়া করবে না গিয়ে তাদের একবারে উঠানে আঙ্গিনাতে পৌঁছে যাও হাত্তা জেলাবে উনফুজ এলারিসেখ হাত্তা তানজেলাবে সাহাতেহিম তাদের একেবারে ফিল্ডে একেবারে তাদের কাছাকাছি যাবে যা তোমার কথাগুলি পৌঁছে দিতে পারো সোম্মাদুহম ইসলাম ইসলামের দাওয়াত দিবে আগে দাওয়াত দাওয়াত দিবে লাইলাহিল্লাহর দাওয়াত দিবে যদি এই দাওয়াত দেওয়ার ফলে তোমার লাহাদি আল্লাহ বেকারাজলান ওয়াহেদান খাইরুল্লাহ কামিন হোমরের নাম বেশি না তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়ত করেন কয়জন বলেছেন একজনকে আমরা জীবনেও একজনকে পড়াইনি একজনের জন্য যদি কেউ পার্সোনাল প্রশ্ন করতে আসে তো আমাদের সময় দেওয়াই মুশকিল হয়ে যায় একজন দুজনকে আলাদা আলাদা করে সময় দিব প্রশ্ন করলে বলে যদি তার সে আলোচনায় প্রশ্ন করে দিবে এত সময় দেওয়া সম্ভব না একমাত্র যদি পার্সোনাল কোনো মশলা থাকে সেটা আলাদা কথা আর রসুল্লাহ বলছেন বেশি না হে আলী তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়ত করে তাহলে এখানে কোয়ালিটি দেখা হয়েছে না পরিমাণ দেখা হয়েছে কোয়ান্টিটি কোয়ালিটি দেখা হয়েছে যে একজন কোয়ালিটির মানুষ কোয়ালিটির মুসলিম যদি হেদায়ত হয়ে যায় এটা লাল উঁট যে আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ তার চাইতে ভালো হবে তো তাহলে সহি আকিদার কথা ক্লিয়ার বললে মানহাজকে ক্লিয়ার স্পষ্ট করে দিলে লোক কমে যাবে এসব কথা হাদিস বিরোধী তাই না আপনার দ্বারা কতজন হেদায়ত হলো এটা দেখার বিষয় নাই কতজন আপনার শ্রোতার ফলোয়ার আর ভিউয়ার এটা দেখার বিষয় নাই আপনার দাওয়াত দ্বারা কতটা মানুষ লাভবান হচ্ছে কতটা মানুষ খাঁটি মুসলিম হইতে পেরেছে সেই আকিদে আসতে পেরেছে কেমন কোয়ালিটির মুসলিম তৈরি হয়েছে আকিদা বলে এটা হচ্ছে দেখার বিষয় এটা হচ্ছে কোয়ালিটি তারপরে মনে রাখবেন যে উল্লাস এই কথাও বলেছেন যে সহি আকিদার দাওয়াত দিলে মানুষের সংখ্যা কমে না বাড়ে যেটা খাঁটি ইসলাম কোরআন সন্ন্যার ইসলাম তৌহিদ সন্না ভিত্তিক ইসলাম সেই দাওয়াত যদি মানুষের কাছে দেন তাহলে এটা এত বড় নিয়ামত আল্লাহ রাবুল আলমিনের যে বুঝে নিবে পেয়ে যাবে সে মনে করবে যে আমার জীবনে কেউ যদি কোটি টাকা দিত এত বড় নিয়ামত হইতো না যে নিয়ামতটা অমুকের কাছ থেকে পেয়েছি যদি সহি আকিদা মানহাজটা এখান থেকে না বুঝে যেতাম তা বুঝতে পারতাম না কত বড় নিয়ামত তাহলে এই জন্য মানুষ সহি আকিদা বুঝে নেওয়ার পরে পিসপা হয় না চতুই রকমের কষ্ট হোক আর বালা মুসিবত আসুক না পিসপা হয় না ওই যে রোম সম্রাট হেরাকলকে রসুর উল্লাহাম চিঠি পাঠিয়েছিলেন ওই রোম সম্রাটের ঘটনা জানেন যখন চিঠি পৌঁছিল ওখানে ওই দেশে আবু সুফিয়ান ছিলেন হ্যাঁ আবু সুফিয়ানকে ডেকে এবং তার সাথী সঙ্গীদেরকে ডেকে রোমের সম্রাট ও হেরাকল বেশ কিছু প্রশ্ন করেছিলেন তার যে প্রশ্নগুলি ছিল প্রশ্ন কি জন্য মোহাম্মদ রসুল্লাহাম যে সত্যিকার রসুল নাকি রসুল দাবি করে দুনিয়ার কোন গরজ পুরা করতে চায় এটা বোঝার জন্য কারণ সে ছিল খ্রিস্টান এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে জ্ঞানী আর শেষ নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী তার কিছু জানা ছিল লক্ষণ জানা ছিল যেসব প্রশ্ন করেছে প্রশ্নগুলি দেখেন তাহলে বুঝবেন যে হকের দাওয়াত দিলে সংখ্যা ধীরে ধীরে বাড়বে কমবে না হেরাকল বলছেন আবু সুফিয়ানকে দেখো তোমাকে জিজ্ঞেস করেছিলাম আশরাফুল নাসি আত্মাবে মোহাম্মদ রসুল্লাহ অনুসারীরা তারা কি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আশরাফ না দোয়াফা দুর্বল গরিব দুঃখীরা প্রশ্ন করেছে তখন তুমি বললে যে আন্না দোয়াফাহ ইত্তাবাউহু যে দুর্বল সমাজের দুর্বল অসহায় গরিব দুঃখীরাই মোহাম্মদ রসুল্লাহামের প্রথম অনুসারী প্রথম বলতে হবে পরে তো ধীরে ধীরে বড় বড় নেতা মাথারাও ইসলাম গ্রহণ করেছে কিন্তু প্রথম দিকে না প্রথম দিকে আত্মহংকার আছে হ্যাঁ সামাজিক দাপট আছে হ্যাঁ তারপরে একটা ক্ষমতার একটা অহংকার আছে সুতরাং সহজে আসছে না স্যারেন্ডার করে গেলে দুনিয়ার অনেক স্বার্থে আঘাত লাগবে এই জন্য নেতা মাথাগুলি শুধু দুনিয়ার নেত্রী ধর্মীয় নেতৃত্ব যে দেখেন ধর্মীয় নেতৃত্বে যেসব বেদাতি আলেম সমাজ আছে বা বেদাতি নেতারা আছে তারা সহজে আসবে না মার্কা মারাগুলো জনগণ কারণ জনগণের বেশি স্বার্থ নেই স্বার্থ হচ্ছে জান্নাত কার মাধ্যমে দিন শিখলে জান্নাত পাবো এটি হচ্ছে আকাঙ্ক্ষা মনের জি তো তুমি বললে যে না তারা দুর্বল লোকেরাই অনুসারী অহম আতবাউ রসুল যুগে যুগে এরাই হলো রসুলের অনুসারী সমস্ত নবী রসুল অনুসারীরা প্রথম যুগে দুর্বল লোকেরাই হইতেন সাল তোকে তোমাকে আরেকটা প্রশ্ন করেছে হালিয়া জিদুন আবিয়ান কুসুন মুসলিমদের সংখ্যা নবীর অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে প্রশ্ন করেছিলেন কে হেরাত রম সম্রাট তো তখন তুমি বলেছিলে না ওদের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে মক্কাতে একটা দুটা করে হইতে হইতে হইতে হইতে অনেক হয়ে গেল তারপরে ওখান থেকে এসে মদিনাতে একেবারে আরো সংখ্যা বাড়তে লাগলো আর মক্কা বিজয়ের পরে তো বলতে হবে না সংখ্যা তাদের বাড়তেই আছে ঘটনা হদেবের সন্ধির পরের এই চিঠিপত্র পাঠানোর মক্কা বিজয়ের আগের তো সংখ্যা বাড়তে আছে তুমি বললি আর শোনো ওকাজাল খালি ইমান ইমানটা ঠিক এইরকমই যেটা খাঁটি ইমান সেটা এইরকমই হাত ইয়াতিম্মা যতক্ষণ পর্যন্ত পুরা না হবে ইমান মানুষের অন্তরে যখন ঢুকে যায় তো ইমানটা এমনই বিষয় যে যখন মানুষের হৃদয়ের অঙ্গে অঙ্গে পৌঁছে যায় হৃদয়ের প্রত্যেকটি অঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে যখন পৌঁছে যায় তখন ইমান কি অন্তর থেকে কেড়ে না অত সহজ নয় তখন বাড়তেই থাকে যে নাজাত পেয়ে যায় কুফুরি থেকে শিরিক থেকে সে মনে করে যে বাকিগুলোকে আমি নাজাত দেব হচ্ছে না একজন সোহাকিদের দাওয়াত পেলে সে চিন্তায় লেগে যাচ্ছে যে আমি আমার বাড়িকে আমার আত্মীয়দেরকে আমার বংশধরকে আমার গ্রামবাসীকে আমার এলাকাবাসীকে আমার দেশবাসীকে কি করে আমি শিরিক বেদাতের রাস্তা দেবের করবো এরা এমন দাওয়াতের কাজে মানে জানমালের কোরবানি যারা প্রস্তুত হয়ে যায় যে জন্মসূত্রে তো লোকের এই ক্ষমতা হয় না কারণ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমি ছিলাম কি আর আলহামদুলিল্লাহ আমাকে কতটা নিয়ামত দান করেছেন তাদের আরেকটি সংশয় সেটা হচ্ছে বিশেষ করে এই ক্ষেত্রের সাথে সম্পর্কিত আর এই মর্মে একাধিক জায়গা থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে বিভিন্ন দেশ থেকে সেটা হচ্ছে যে সই আকিদার অলামাদের কাছ থেকে আর দায়ীদের কাছ থেকে এলিম শিখতে হবে এটা হচ্ছে দীর ইসলামের কথা এই বিষয়ে একটা আলোচনা হবে তখন ওই বিষয়ে দলিলগুলি পেশ করব বিদাতি আলেম যারা ভালো কথাও বলে আর ভুল কথাও বলে তাদের কাছ থেকে দিন শিখা যাবে না যারা মানহাজকে গোপন রাখে তাদের কাছ থেকে দিন শিখা যাবে না কারণ তারা এখলাসের সাথে আপনাকে সহি কথা দিতে চাই না কখনো সহি বলবে কখনো ডিসকাউন্ট দেবে আবার হ্যাঁ শির্ক বিদাতকারীদেরকে শুধু তাদের কাছ থেকে দিন শেখা যাবে না এই ক্ষেত্রে একটা সংশয় তারা পেশ করে থাকে যে আয়াতুল কুরসির ফজিলত আবহাওয়া রাজিয়াল্লাহ আল্লাহ তালানো শিখেছেন ইবলিস থেকে তো ইবলিস থেকে যদি আয়াতুল কুরসির ফজিলত শিখতে পারে তো আমরা বেদাতি আলেম আর বেদাতি বক্তার কাছ থেকে ভালো কথা যার ভালো বলে আর কিছু বলবার ভালো বলে তাদের কাছ থেকে শিখলে অসুবিধাটা কি দলিল আর যুক্তি সংশয় কিন্তু একেবারে মনে হচ্ছে খুব জবরদস্ত তাই না এর উত্তরটা আজকে শোনেন সেহেব খারিতে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে ইবলিসের যে আয়াতুল কুরসির ফজিলতের কথাটি তার মধ্যে একটি জায়গা হচ্ছে তিন হাজার তেত্রিশ নম্বর হাদিস ওতে রয়েছে যে চোর মানুষরূপী হয়ে এসেছিল ইবলিশ ধরা খেয়ে গেল একদিন দুদিন তিন দিন তিন দিনের দিন আর ছাড়লেন না দুই দিন তো মায়া করে ছেড়েছেন কান্নাকাটি দেখে কিন্তু তৃতীয় দিন আর ছাড়ছেন না যখন ইবলিশ দেখলো যে আবহাওয়াটা ছাড়ছে না ফিতরার যে খেজুর ছিল খেজুরের তিনি সিকিউরিটি পাহারাদার ছিলেন তখন দেখলো যে একটাই উপায় আছে একটা একটু ভালো কথা শিখিয়ে দি আমার অনিষ্ট থেকে আর জিন শয়তান অনিষ্ট থেকে কি করে বাঁচবে এটা শিখিয়ে দিই শিখিয়ে দিলে যে নুন খাবে গুন গাইবে তোমাকে ছাড়বে তো ইবলিস বলল ফাঁকালা আওয়াই এলা ফেরা শেখা যখন তুমি তোমার আসবে আয়াতুল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি পড়বে যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে যাও বিছানায় তো লামিয়াজাল আলাইকা মিনাল্লাহ হাফেজুন ওয়ালা ইয়াকরবুকা শৈতানুন সারা ধরে সর্বদা সর্বক্ষণ তোমার জন্য একজন সুরক্ষাকারী হেফাজতকারী সিকিউরিটি পাহারাদার নিযুক্ত থাকবে মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি হেফাজতে কাউকে নিযুক্ত করেন তাহলে শয়তান কি আর ক্ষতি করতে পারে পারবে না তারপরও তাকে বলছে ওয়ালায়া করবো কা শয়তান আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না শয়তান সারা রাত ধরে তোমার কাছেও আসতে পারবে না হাত্তা হা ভোর হওয়া পর্যন্ত দেখা নবী কাছে মসজিদের সামনে হ্যাঁ মাজা আসির রাত্রে আগে তো হয়েছিল যে রাতে তোমার বন্দির কি খবর আজকে আল্লাহ আজকে তো ছাড়তাম না দুদিন ছেড়েছিলাম কিন্তু একটা ভালো কথা মনে হচ্ছে শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আয়াতুল কুরসির নাকি এরকম ফজিলত আছে শিখিয়ে দিয়েছে রাত্রে ঘুমাবার আগে পড়লে রাসুল্লাহাম কি বলেছিলেন মন্তব্য করে সাদাকাকা তোমাকে সে সত্য বলেছে মানে এই যে আয়াতুল কুসির ফজিলতটি বলল সেটা হচ্ছে সত্য তবে সে হচ্ছে মহামিথ্যু চরম মিথ্যাবাদী আরো বলেছেন যাকা তুমি চেনো কি ওকে হ্যাঁ যাতে করে তার আকিদা মানহাজ অস্পষ্ট না থাকে চেন জাকা শৈতানুন তারে ফাবহরাইরা আবহরা তুমি জানছো কি ওর কে আমি তো জানি না জানি মানুষ একটা চোর এসছিল বলছে না না না জাকা শৈতান হচ্ছে শৈতান হচ্ছে জিন শৈতান মানুষের রূপ ধরে এসেছিল এখন এই হাদিসে কিন্তু উত্তর আছে সংশয় সংশয় কি যে যদি আবু হরা আয়াতুল কুরসির ফজিলত শয়তানের কাছ থেকে নিতে পারে তো আমরা বেদাতে বক্তা বা বেদাতে আলেমের কাছ থেকে দিন শিখলাম তো অসুবিধা কি বা মানহাজ গোপনকারী আলেমের কাছ থেকে যদি ভালো কথা যেটাকে ভালো ভালোই মনে হচ্ছে সেটা শিখি তাহলে অসুবিধাটা কি এর উত্তর আচ্ছা রসুল্লাহ সাল্লাহ উত্তর হচ্ছে এখন রসুল্লাহাম যদি সত্যায়ন না করতেন তা আপনি কি মনে করেন যে আবু হরিরা শুধু শয়তানের কথা শুনে আমল করতো নাকি আর যদি নবীশ্বর সত্যায়ন না করতেন আবু হরির আমল করাটা কি জায়জ হইতো নাকি যে শয়তানের কাছ থেকে তালিম কথাটা তো ভালো কারণ কোরআনেরই আয়াত আয়াতুল কুরসি আর ওরই ফজিলত বয়ান করছে খারাপ যে বয়ান করছে সে হচ্ছে খারাপ কিন্তু অসুবিধা নেই কথাটা তো ভালো এটা নিয়ে বলছে বিদ্যার্থীরা যে বয়ান করছে সে বেদাতি বক্তা বা মানহাজ গোপনকারী কিন্তু কথাটা তো ভালো সুতরাং আমাদের নিতে অসুবিধা কি এভাবে কি নিয়েছেন আবহাওয়ারা না রসুর উল্লাহামের কাছে কথাটা পেশ করলেন তখন রসুর উল্লাহ বলে সাদা কাকা মানে তোমাকে যে ফজিলতটা বলেছে সেটা সত্য তো নবীন সত্যায়ন করলেন না করলেন না যখন সত্যায়ন করে দেওয়া হয় তখন সেটার মূল্য কেমন হয়তো বুঝাই যাচ্ছে তাই না ঠিক না জি রসুরাম যখন সত্যায়ন করে দিলেন তখন নবী সেটা অনুমোদন হলো না সেটা স্বীকৃতি হলো না সেটা তাকরির হলো না আরবি ভাষায় আর নবী করিম হাদিস কয় রকম তিন রকম কৌলি বাচনিক ফেলি হ্যাঁ আমলগত কর্মগত আর তাকরিরি মানে অনুমোদন বা জি নবী সাল্লাহ সম্মতি নবী ইসলাম সত্যায়ন করলেন সার্টিফিকেট দিলেন যে কথাটা ঠিক তবে তার সম্পর্কে জেনে রাখো সাবধান যে সে হচ্ছে চরম মিথ্যাবাদী তার মানে তার হাজারে কয়েক হাজারে একটা কথা ঠিক এটা এটা ঠিক মহামৃত্যু কাকে বলবেন যে অহরহ মিথ্যা কথা বলে তাই না তারপরে সে হচ্ছে শয়তান তারা নেগেটিভ দুটা বললেন যে কজুবন মিথ্যাবাদী চরম আর তার সাথে সাথে শয়তানো আর তার এই কথাটা ঠিক আপনি যার কাছ থেকে শিখছেন তার কথাগুলির কোনটা সে সাদা কাকা সে সত্য বলেছে আর কোনগুলিতে সে কজুবর মিথ্যা বলছে আপনি একজন সাধারণ মুসলিম বা মাধ্যমিক হ্যাঁ পর্যায়ের বা প্রাথমিক পর্যায়ের আপনি একজন ইসলামের স্টুডেন্ট দিন শিখছেন আপনি কি করে বিবেক বিবেচনা সিদ্ধান্ত করবেন আর আপনি কি করে নিশ্চিত হবেন যে যেই কথাগুলি বক্তা বলছেন যদিও মানহাজ গোপনকারী অথবা বেদাতি তার এই কথাগুলি ঠিক এই কথাগুলি ঠিক না এই ক্ষমতা আছে যদি এই ক্ষমতাই থাকতো তাহলে শিখারি বা কি প্রয়োজন আপনার ওর কাছে গিয়ে বোঝা গেছে কিনা দুই নম্বর কথা মনে রাখবেন যে যার কাছ থেকে শিখে তার কাছে সে দুর্বল সবসময় যে যার কাছ থেকে উপকৃত হয় সে তার সম্পর্কে দুর্বল থাকবেই তার অন্তরে নম্রতা থাকবে সে তার কাছে নিজেকে ছোট মনে করবেই কথা ঠিক না তাহলে যখন আপনি মানহাজ গোপনকারী বক্তার কাছ থেকে শিখবেন বা শুনবেন বা বেদাতি বক্তার কাছ থেকে যাদের বেদাতি মানহাজের ভালো কথাই তো বলছে হ্যাঁ এই তো দেখেন বলছে যে মাজারে যেতে হবে না কিন্তু ওইদিকে বলছে যে একামতের দিনের কোনো ভূমিকা নেই আপনাদের হ্যাঁ খালি তৌহিদ তহিদ করছেন গলা কাটা তৌহিদ হ্যাঁ এই তৌহিদ দিয়ে কি হবে রাষ্ট্রীয় শিল্পের কথা বলছেন না আপনি কি বুঝবেন যে এর মধ্যে কোনটা দুধ আর কোনটা বিষ আর বিষ দিল দুধে মিশিয়ে আপনি কিছুই বুঝলেন না কিছুই বুঝলেন না আপনি বরং আপনি যেহেতু তার কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছেন বা শিখছেন যার ফলে তার ক্ষেত্রে আপনি দুর্বল তার ক্ষেত্রে আপনার নম্রতা আছে এবং তার কাছে আপনি নিজেকে সারেন্ডার করছেন এবং আপনার একইন আছে যে সে আমার চাইতে বেশি জানে জি হ্যাঁ একটা শ্রদ্ধা আছে সুতরাং আপনার গুমরাহির সম্ভাবনা অনেক বেশি শুধু গুমরাহের সম্ভাবনা গুমরাহের সম্ভাবনা অনেক বেশি সুতরাং মনে রাখবেন মানহাজ গোপনকারী বক্তা বা আলেমদের কাছ থেকে দায়ীদের কাছ থেকে এবং যারা বেদাতি মানহাজের তাদের কাছ থেকে ভালো কথাও শেখা যাবে না আর একটা ক্ষতিকর দিক আছে সেটা হচ্ছে যখন বেদাতি বক্তাদের কাছে বেদাতি আলেমের কাছ থেকে বা মানহাজ গোপনকারী আলেমের কাছ থেকে আপনি শিখবেন যে তার কাছে কিছু ভালো তো আছে শিখবেন তখন অন্য অন্য লোকেরা কি হবে প্রতারিত হবে ধোকা খাবে আপনি নিজেও ধোকা খাচ্ছেন কারণ আপনি অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছেন না যে এর কোনটা ঠিক কোনটা ভুল আর বহু লোক আপনার কারণে বিভ্রান্ত হবে আপনাকে যখন দেখবে যে বেদাতি বক্তার অজ শুনছেন আপনি আর আপনি ভাবছেন যে আমি সিনিয়র অনেক পড়াশোনা করেছি সুতরাং ওর বক্তব্যে কোনটা ভুল আছে বুঝে নেব যদি বলে যে মিলাদ জায়েজ তাহলে বুঝবো যে না এটা বেদাত এটা ভুল কিন্তু যদি বলে যে সিরাতবী মিলাদবী করবো না কিন্তু বারোই বলে আমরা সিরাতবী করবো সেটা বোঝার তো আপনার ক্ষমতা নেই তখন আপনি গুমরা হইলেন এক আপনার কারণে আপনার শোনার কারণে প্রতারিত বা ধোকা খেলো আর গুমরা হইল আপনার পরিবারের লোক দেখছে যে অমুক বক্তার ওয়াজ আমার স্বামী শুনছে আপনার স্ত্রী আপনার কারণে গুমরা সব কথা তখন শুনছি আমার স্বামীকে শুনতে দেখি সব শুনছে আর সব বিশ্বাস করছে আপনার ছেলেমেয়েরা আপনার আত্মীয় স্বজন আপনার বাপ মা আপনার বন্ধু বান্ধব দেখে যে আপনি তো অমুক অমুকের ওয়াজ ভালোই শোনেন ধোকা খাবে না খাবে না গুমরা হবে কি হবে না হয়তো আপনি দাবি করছেন আমি একটু বেশি বুঝি সেই জন্য বিবেক বিবেচনা করে নিতে পারবো যে কোনটা ভুল কোনটা ঠিক যেই দাবি তো আপনি ভুলে আছে ভুল ধারণা আছেন কিন্তু বাকিরা আপনার আশেপাশে ওরা ধোকা খাবে আর মনে করবে যে না এরাও সহি আকিদা সহি মানহাজের এইভাবে বিভ্রান্ত হচ্ছে এইভাবে বিভ্রান্ত হচ্ছে যখনই এদের কথাগুলি প্রচার করবেন তখন মানুষ মনে করে যদিও ওদের কাটিং সহি কাটিংটা প্রচার করছেন অনেকে বলছে যে আমি তার সহি কথাটা প্রচার করছি সে একটু বেদাতি মানহাজের হইলে কি হবে সহি সহি কথাটি প্রচার করছি এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হবে না যে যখন আমাদের সহি আকিদার এগুলি প্রচার করছে তাহলে ওর কথা নেওয়া যাবে ওর কাছ থেকে এলেম নেওয়া যাবে এখন যারা আমাদের দেশের চরমপন্থী বক্তা আছে তাদের ধরেন একজন জসিমুদ্দুর রহমানি এখন জসিমুদ্দুর রহমানি গরম গরম কিছু বক্তব্য আর তার মধ্যে ধরেন ওই আপনি জঙ্গিবাদটা বুঝেন বা সন্ত্রাস বুঝেন আপনি চরমপন্থাটা বুঝেন খারিজিদের ওইটা বুঝেন ওইটা প্রচার করলেন না হয়তো অনেকে তো গুমরা ওইটাও প্রচার করছে ওটা প্রচার করলেন না কিন্তু ওর ধরেন মজাবি গোড়ামির ব্যাপারে অথবা এইরকম কিছু মাজার টাজার সম্পর্কে হয়তো কোনো একটা কথা আপনার পক্ষে গেছে যে মাজারের বিরুদ্ধে বলেছে আপনি দিলেন প্রচার করে এতে লোকেরা কি বুঝবে যে এই খারেজিটাও সহি আকিদের লোক বুঝবে না বুঝবে না গুমরা হইল না হইল না তো আশা করি এই বিষয়গুলি স্পষ্ট হবে আল্লাহ যেন বোঝার তফিক দাম এই জন্যই যাদের মানহাজ গোপন লুকিয়ে রাখার চেষ্টা করে নিজেকে সালাফি বলে না আর তাকে আপনারা হ্যাঁ তার কাছ থেকে আপনি বক্তব্য শুনবেন তার কাছ থেকে এলেম শিখবেন নিজেরাও গুমরা হবেন আর অন্যদেরকে গুমরা করবেন প্রতারিত করবেন বহু লোক প্রতারিত হবে আর এইরকম সহি আখিদার মিডিয়াতে বেদাতি আধা বেদাতি মানাস গোপনকারী বক্তাদের আলোচনা নিয়ে আসা জায়েজ নয় যারা নিয়ে আসবে তারা অনেক গুনহার বোঝা উঠাইতে হবে তাদেরকে তাদের কারণে যদি লোকেরা গুমরা হয় আশা করি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন সুতরাং এই যে শেষ বিষয়টি ছিল যে ইবলিসের এই শিক্ষা থেকে হ্যাঁ দলিল পাওয়া যায় না বরং দলিল পাওয়া যায় যে আপনাকে নবী করিম সাল্লাম থেকে দলিল পেতে হবে তখন নেবেন আচ্ছা সহি কথাটি একজন মানহাজ গোপনকারী বক্তা বলেছে আর একজন বেদাতি বক্তা বলেছে আর একজন একবারে কোরআন সন্ন্যার খালে অনুসারী বক্তা বলেছে অনেক কথা আছে কি নাই আছে ও বেদাতি বক্তা রেফারেন্স না দিয়ে বা মানাজ গোপনকারী বক্তার মাধ্যমে না শিখিয়ে সহি আকিদাকে ক্লিয়ার করে যারা বর্ণনা করে তাদের বক্তব্য পেশ করে শিখান যাতে মানুষের ক্ষতির কোনো দিক নেই বুঝছেন না বুঝছেন না শাহিবিন বাজ রাহেম আল্লাহ বা শাহিবিন ওসামিন শাহিবিন আসাদ আলবানী বা এম তাইম রাহেম তাদের বক্তব্য থেকে একটা কথা শেখ সাহেব ফজান হাফেজাউল্লাহ তাদের বক্তব্য থেকে এটা পেশ করে দিলাম এরা সালাফি মানহাজের অলমা কেরাম তাদের বক্তব্য থেকে পেশ করলাম এই কথাটি ধরেন কোন একজন বেদাতি মানহাজের আলেম বলেছেন তাদের হাওয়ালা না দিয়ে তাদের বক্তব্য থেকে বা তাদের লিখনে থেকে আপনি কোট না করে আপনি সহিদের আলেমদের ওই কথাটি আছে ওইটা পেশ করতে পারেন আপনি যাতে মানুষের ক্ষতির আশঙ্কা নেই আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তফিক দান করেন এবং আমাদেরকে ভুল মানহাজ থেকে শির্ক বেদাতের মানহাজ থেকে এবং শির বেদাতের মানহাজ অবলম্বনকারী এবং মানহাজ গোপনকারী আলেম বক্তা দায়ী এবং ইসলামের প্রচারকদের থেকে তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্লাহ সাল্লাম মোহাম্মদ আলী ওসাহ